บุ๊กทูสิบหก ষোলো ষোলো ฤดูและอากาศ ঋতু এবং আবহাওয়া ঋতু এবং আবহাওয়া นี้คือฤดู এইগুলো হলো বিভিন্ন ঋতু এইগুলো হলো বিভিন্ন ঋতু ฤดูใบไม้ผลิฤดูร้อน বসন্ত গ্রীষ্ম বসন্ত গ্রীষ্ম ฤดูใบไม้ร่วง และฤดูหนาว শরৎ এবং শীত শরৎ এবং শীত ฤดูร้อนอากาศร้อน গ্রীষ্মকাল উষ্ণ গ্রীষ্মকাল উষ্ণ พระอาทิตย์ส่องแสงในฤดูร้อน গ্রীষ্মকালে সূর্যের আলো উজ্জ্বল হয় গ্রীষ্মকালে সূর্যের আলো উজ্জ্বল হয় ในฤดูร้อนเราชอบไปเดินเล่น আমরা গ্রীষ্মকালে হাঁটতে ভালোবাসি আমরা গ্রীষ্মকালে হাঁটতে ভালোবাসি ฤดูหนาวอากาศหนาว শীতকাল ঠান্ডা শীতকাল ঠান্ডা ในฤดูหนาวหิมะตกหรือฝนตก শীতকালে বরফ পড়ে বা বৃষ্টি হয় শীতকালে বরফ পড়ে বা বৃষ্টি হয় ในฤดูหนาวเราชอบอยู่บ้าน শীতকালে আমরা ঘরে থাকতে ভালোবাসি শীতকালে আমরা ঘরে থাকতে ভালোবাসি หนาว এখন ঠান্ডা এখন ঠান্ডা ฝนกำลังตก এখন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে มีลมแรง এখন ঝোড়ো হাওয়া বইছে এখন ঝোড়ো হাওয়া বইছে อบอุ่น এখন গরম এখন গরম แดดจัด এখন রোদ আছে এখন রোদ আছে ท้องฟ้าโปร่ง এটি মনোরম এটি মনোরম วันนี้อากาศเป็นอย่างไร আজ আবহাওয়া কেমন আজ আবহাওয়া কেমন วันนี้อากาศหนาว আজ ঠান্ডা পড়ছে আজ ঠান্ডা পড়ছে วันนี้อากาศอบอุ่น আজকে গরম পড়ছে আজকে গরম পড়ছে